মানবতা সমাধান আলহামদুলিল্লাহ ও দূরের ও কাছের সম্মানিত সুদী ও দর্শকবৃন্দ পিস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি আমরা বিগত কয়েকটি পর্বে আপনাদের সামনে আমরা সম্মিলিতভাবে আলোচনা করেছি বিবাহের বিভিন্ন দিক নিয়ে বিবাহ কাকে বলে শরীয়তে বিবাহের সংজ্ঞা কী বিবাহের শর্ত নারীদের অধিকার এবং স্বামী স্ত্রীর অধিকার বিবাহের রোকন এবং বিবাহের সন্ন্যত ইত্যাদি নিয়ে আলোচনা করেছি আজকের এই পর্বে আমরা আলোচনা করতে যাব যে একটি ভুল ধারণা খণ্ডনের জন্য সেটি হচ্ছে অনেকেই মনে করতে পারেন বা কোনো কোনো সমাজে এই ভুল ধারণা আছে যে ইসলাম নারীদেরকে বঞ্চিত করেছে ইসলাম নারীদেরকে তাদের যথার্থ হক আদায় করে নাই তাহলে এই যে বিষয়টা এটা কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত না ব্যাখ্যা করব এবং আমাদের কাছে সপ্রমাণ বক্তব্য উপস্থাপিত না হবে ততক্ষণ পর্যন্ত হয়তোবা আমরা এই বিভ্রান্তির বেড়াজালে আবেষ্টিত থেকেও যেতে পারি এবং আমাদের মৃত্যু এভাবে হয়েও যেতে পারে সেজন্য বিষয়টা থেকে আমাদের স্পষ্ট ধারণা নেওয়া উচিত আজকে আমরা এই পর্বে আলোচনা করব যে ইসলাম প্রাক কি অবস্থা ছিল অর্থাৎ ইসলামের আগমনের পূর্বে নারীদের কি অবস্থা ছিল এবং তাদের বৈবাহিক ধারাগুলি কি দিচ্ছিল আর বর্তমান ইসলাম এসে নারীদেরকে কত মর্যাদায় মহরানা দিয়ে ঘরে নিয়েছে সে বিষয়গুলি আগের আলোচনার সাথে আজকের এই সমাপ্তি পর্বের আলোচনাটি একান্ত প্রয়োজন বলে আমি মনে করছি আমরা শুরু করছি প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে জনাব শেখ আমানুল্লাহ মাদানী জাহিলি যুগে নারীদের যে অবমূল্যায়ন করা হতো সে প্রসঙ্গে একটু আলোকপাত করুন জাহেলি যুগে নারীদেরকে একটা পণ্য মনে করা হতো এবং ভোগের বস্তু মনে করা হতো এমনকি নারীদেরকে বিভিন্ন ধরনের দুর্ঘটনার কারণ এবং অঘটনের কারণ এগুলিও মনে করা হতো উত্তরাধিকার ছিল না এমনকি তারা জীবন্ত কন্যা সন্তানকে হত্যা করত দাফন করত যে কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ওয়াইজাল মাউদাত সুইলাত কতিলাত ওয়াইজা বুশিরা হাদহুম বিল উনসা তো এই যে বিভিন্ন চিত্র ইসলাম সেখানে আমাদেরকে তুলে ধরেছে তো যেটা এতই অমানবিক যেটা মানুষ কেন কোনো পশুর পক্ষেও সম্ভব নয় লমহর্ষক ঘটনা কোনো পশু তো তার বাচ্চাকে হত্যা করে না মানুষ হয়ে তার বাচ্চাকে জীবন্ত কন্যা সন্তানকে দাফন করে দিত ইন্নালিল্লাহ ইন্নাল্লাহ রাজিউন এই অবস্থা মানে থেকে ইসলাম কি করে বাঁচালো এর চেয়ে আর শুধু তাই নয় তো আমাদের ভারতবর্ষে আমরা দেখেছি সেখানে সতীদাহ প্রথা চালু ছিল অল্প কিছুদিন আগে বিলুপ্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই সতীদাহ প্রথাকে বিলুপ্ত করতে গিয়ে তাকে সামাজিক কত বাধার সম্মুখীন হতে হয়েছিল যে জ্বলন্ত নারীকে চিতার মধ্যে ফেলে দিয়ে বলা হতো যে সে স্বামীর সাথে স্বর্গে চলে যাচ্ছে জীবন্ত নারী জ্বলন্ত হুতাশনে আত্মহতি দিবে হাত পা বেঁধে তার আত্মীয় স্বজন সবাই মিলে উল্লাস করে ফেলে দিত ফেলে দিয়ে বলতো যে নারী তার স্বামীর সাথে স্বর্গে চলে গেল এই যে জাহেলিয়াত এই যে ধারণা এটার মূলোৎপাটন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করতে গিয়ে তাকে সামাজিক কত প্রতিবন্ধকতার মুখে পড়তে হলো কিন্তু এর অনেক আগেই ইসলাম এর অনেক আগেই ইসলাম এটাকে করে থাকেন তাহলে ইসলাম থেকেই এই শিক্ষা নিয়েই ইসলাম যে নারীর মর্যাদা দিয়েছে তাকে জীবন্ত প্রথিত হওয়া থেকে যে বাঁচিয়েছে তার এই মূল আদর্শ থেকে তিনি শিক্ষা নিয়ে এটা করেছেন না আমরা চমৎকারভাবে এটা বলতে পারি শুধুও দর্শকবৃন্দ যে ইসলাম এমন একটা জীবন বিধান যা সর্বকালে সর্বযুগে সকল মানুষের জন্য উপযোগী এবং সকলের কল্যাণ নিশ্চিত করেছে এই প্রসঙ্গে আমরা শেখ সাইফুদ্দিন বেলাল সাহেবের কাছে বলবো যে ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে সে মর্যাদা প্রসঙ্গে যেমন উত্তরাধিকারী দিয়েছে আর ওর এই প্রসঙ্গে কিছু আলোকপাত করলে একটু মোকারানা হয়ে যেত সত্যিকারের নারী জাতি যখন অবহেলিতা এবং সর্বদিক থেকে নির্যাতিত এবং লাঞ্ছিত বঞ্চিত ছিলেন ঠিক এই মুহূর্তে রব্বুল আলামিন এই সময়কে জাগাবের জন্যে কিন্তু নারী জাতির অধিকার প্রতিষ্ঠা করার জন্য রাহমাতুল্লাহ আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে এই দুনিয়াতে পাঠালেন কাইল্লা আলামিন আর আলামের মধ্যে একজন নারী জাতি এবং তিনি প্রতিষ্ঠিত করলেন নারীর মর্যাদা মেয়ে হিসেবে হত্যা করা যাবে না মা হিসাবে তার সম্মান দিলে তার জান্নাত বধূ হিসাবে স্বামীর উপরে সবকিছু চাপায় দিলেন যা দায়ী দায়িত্ব সবকিছু এমনকি নারীকে রক্ষা করতে গিয়ে স্বামী যদি হত্যা হয় সেটা মান শহীদ হওয়ার তাকে মর্যাদা আল্লাহ দান করলেন এবং মার পায়ের নিচে জান্নাত করে দিলেন তাহলে এই যে নারীর তিনটা পর্যায় সে মেয়ে হোক সে স্ত্রী হোক সে মা হোক তো এই সব পর্যায়ে তার অধিকার প্রতিষ্ঠা করলেন শুধু তাই না জাহিলিয়াতের যুগের সঙ্গে যদি আমরা রোমান দেখি আমরা যদি ফ্রান্স দেখি আমরা আজ যে আমেরিকা দেখি বা আমরা আপনার ইউরোপীয় ইউরোপীয় সব জায়গাতেই কিন্তু এমন ছিল এমন আইন ছিল যে স্ত্রীকে বিক্রি করা যেত কেউ যদি কেউ যদি কাউকে হত্যা করতো ওর বিনিময়ে নারীকে দিয়ে দিত ওরা তাকে হত্যা করবে এটা এই যে নির্যাতন এবং এর নিপীড়ন এর থেকে নিষ্কৃতি দান করলো ইসলাম মহান রব্বুল্লা আলমের স্রষ্টা যিনি আমার মা বোনদেরকে সৃষ্টি করলেন এজন্য আমরা বলবো যে যিনি সৃষ্টি করেছেন তিনি আপনাদের অধিকার দিয়েছেন অন্য কাউরি কাছে অধিকার আপনাদের চাইতে হবে না চাইতে হবে আল্লাহর কাছে এবং যখন আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহর হয়ে যাবেন তখন আল্লাহ আপনার অধিকারের ব্যবস্থা করে দেবেন ধন্যবাদ জনাব শেখ সাইফুদ্দিন বেলালকে জানাব ইউসুফ আব্দুল মজিদ আপনার নোট এই নারী পরের হাতে তুলে দিতে হবে এবং সে নারী অন্য অন্যের ভোগের পাত্র হবে এটা চিন্তা করেও একটা লজ্জাকর অমানকর সামাজিকভাবে আমার মেয়ে আরেকজনের হাতে তুলে দিব সে এটাকে নিয়ে ভোগ করবে এটা যেন একটা অবমাননা একটা হিউমিলিয়েশন যার কারণে তারা চিন্তা করতো যে এর মূলত পাঠন করে দিব একে গোড়া থেকেই রাখবো না যাতে করে অবমাননারও শিকার হতে না হয় এর দায়িত্ব ভবিষ্যতে গিয়ে পালন করতে না হয় এ সমস্ত কারণে নারীদেরকে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে হত্যা করবে হ্যাঁ জানাব ইউসুফ আব্দুল মজিদ চমৎকার কথা বলেছেন যে তিনি পয়েন্টগুলি তুলে ধরেছেন সেখানে এই এই কারণগুলি বিদ্যমান ছিল বলেই নারীদেরকে অপদস্থ অপমানিত করা হতো এবং লাঞ্ছিত করা হতো তবে এটা তারা যদি বুঝত যে নারীদের গর্বে তাদেরকেই দুনিয়াতে আসতে হয়েছে এবং নারীদের ছাড়া জগৎ ছড়ে না এ বিশ্বে যাহা কিছু চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার ন ধন্যবাদ এই পর্বে আমরা যে বিষয়টা নিয়ে আলোকপাত করব সেটা হচ্ছে যে বিবাহ সংক্রান্ত ব্যাপারে যে ইসলাম যে রীতিটা দিয়েছে এবং রীতির মাধ্যমে মহরানা দিয়ে একটা স্ত্রীকে অপর ঘরে ছিল বাপের কোলে লালিত পালিত ছিল তাকে নিয়ে আসা হচ্ছে তাই না এবং সম্মানজনকভাবে মর্যাদা দিয়ে তাকে এখানে অধিকার প্রতিষ্ঠিত করেছে অধিকার কি বাড়ির মালিক বানিয়ে দিচ্ছে মাসউলা বানিয়ে দিয়েছে সাথে সাথে সেখানে উত্তরাধিকার ওয়ারিসও বানিয়ে দিচ্ছে কিন্তু জাহেরি যুগে যে বিবাহগুলি ছিল আমরা এই প্রসঙ্গে জনাব শেখ সাইফুদ্দিন বেলালকে বলবো জাহেরি যুগে যে চারটি বিবাহ প্রথার প্রচলন ছিল সে প্রথাগুলি সম্পর্কে একটু আলোকপাত করবেন কি জাহেলি যুগে ইসলাম পরিপন্থী আরও তিনটা নিয়ম বা পদ্ধতি ছিল বিবাহের তা একটা হলো যে কোনো মানুষ যখন কারো কাছ থেকে বা কোনো একজন মানে ভালো যোদ্ধা বা ভালো মানুষের কাছ থেকে জি শেখ সাইফুদ্দিন বেলাল আমাদের সময় একটু বিরতি নিতে হচ্ছে প্রসঙ্গটা অত্যন্ত চমৎকার সেজন্য আমরা পুনরায় ফিরবো আপ- আপনার কাছে সুদীয় দর্শকবৃন্দ আমাদেরকে এই পর্বে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকুন لبيك اللهم لبيك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 সঙ্গে সে মেলামেশা করত এরপরে যখন এসে এটা সাব্যস্ত হতো যে তার গর্ভে বাচ্চা ধারণ করেছে তারপরে তার স্বামী তার সঙ্গে মেলামেশা করত। এরপরে ওই বাচ্চাটা নিজের নামে পরিচয় দিয়ে তারা গর্ববোধ করতো এই এক ধরনের বিয়ে ছিল আরেক ধরনের বিয়ে ছিল যে একজন নারী দশের কমে পুরুষের সঙ্গে মেলামেশা করত। এদের সঙ্গে মেলামেশা করার পরে যখন বাচ্চা প্রসব করত তখন সবাকে ডাক দিত এবং জাহেলি যুগের নিয়ম ছিল অবশ্যই সবাইকে হাজির হতে হবে বাধ্য হাজির হতে এবং হাজির হওয়ার পরে যাকে সে ভালোবাসত বা যাকে সে পছন্দ করতে বলতো এই হলো আমার বাচ্চার বাবা এবং সেটাই বাবা বলে এবং স্বামী বলে নির্ধারিত হতো এটাও একটা পদ্ধতি জাহিলিয়াতের যুগে ছিল এছাড়া আরও একটা পদ্ধতি ছিল সেটা হলো যে দশের অধিক মানে বাড়ির সামনে বা ঘরের উপরে নিশানা টানা দিত বিশ্বালয়ের মতো এবং মানুষ অধিক সংখ্যক আসত এবং তার সঙ্গে মেয়ে মহিলার সঙ্গে মিলামেশা করত এবং এদের নাম এবং পরিচয় কিন্তু সে রাখত যখন বাচ্চা প্রসব হতো এরপরে সবাকে ডাকতো ডাকার পরে করতো কি ওই বালির উপর ওদেরকে হাঁটাতো সবগুলাকে হাঁটানোর পরে যারা ওই রেখাবিদ ওদেরকে নিয়ে আসা হতো এবং ওই বাচ্চার পা বা তার পায়ের দাগ এবং ওই দাগগুলির সঙ্গে মিলিয়ে যাকে নির্দিষ্ট করে দিত ওই রেখাবিদ জ্যোতিষ সেটাই হতো সেই বাচ্চার বাবা এই তিনটা পদ্ধতির সঙ্গেও এখন যে বর্তমান ইসলামী পদ্ধতি সেটাও কিন্তু সেই যুগে ছিল কারণ দিদি ইব্রাহিমের কিছুটা ওদের মধ্যে বাকিও তখন ছিল হ্যাঁ আমরা তাহলে জনাব শেখ সাইফুদ্দিন বেলাল মাদানির আলোচনার মাধ্যমে জানতে পারলাম যে জাহেলি যুগেও চার প্রকার বিবাহ ছিল একটা বিবাহ যেটা আজকে আমরা যেটা আলোচনা করতেছি দীর্ঘদিন ধরে আমাদের দীর্ঘ পর্বে চলতেছে ইসলামিক বিবাহ সেটার প্রচলন কিছুটা সীমিত আকারে হলেও সেখানে বিদ্যমান ছিল ছিল কিন্তু আরও যে তিনটি প্রথা তিনটি রীতির কথা বলা হলো বিবাহের একটা হলো অন্যের একটা সুপুরুষ সুঠাম সুদেহী অথবা উঁচু বংশের অথবা ধনাঢ্য ব্যক্তি তার বীর্য থেকে সন্তান নিয়ে এসে নিজে গর্ব করা এর চেয়ে নোংরামি কাজ আপন স্ত্রীকে অন্যের কাছে পাঠিয়ে দেওয়া আচ্ছা বলেন তো এটা এর চেয়ে নোংরাম কাজ হতে পারে মানুষ যখন ইসলাম থেকে বিচ্যুত হয়ে যায় তখন নোংরা হয়ে যায় মানে তার কোনো আর মানে আদর্শ বলতে কিছু মানুষ যখন ইসলাম থেকে বিচ্যুত হয়ে যায় তখন মানুষ তো পশুর সমান হয়ে যায় বলা হয়েছে সেটা আমাদের মা বোনদেরকে বোঝা উচিত জাহিল যুগে নারীদেরকে কিভাবে অপদস্থ করা হতো যে বাধ্য করা হতো অন্যের কাছে থাকার জন্য আর আরেকটি নোংরা প্রথা যেটা হলো যে দশ জনের কম তার কাছে যাতায়াত করবে তারপর সন্তান কার হবে যাকে ওই মহিলা বলে দিবে এটাই তা বা ওর সাথে মিলবে এটাই সেখানে চলে যেতে হবে অথবা একটা বাড়ির সামনে ফ্ল্যাগ উড়িয়ে দিত আর ওই ফ্ল্যাগটা দেখে দেখে মানুষ মনে করত যে এই বাড়িতে একটা যুবতী নারী আছে কারা আছো কে আছো আসো যাদের যৌন সম্ভোগ করার তারা সম্ভোগ করো আর এইভাবে তারা সম্ভোগ করতো করার পর তারপর ওই রেখাবিদদেরকে নিয়ে এসে যাকেই বলা হতো এটা তোর সন্তান তোকে নিতেই হবে এখানে কি কোনো দুঃখজনক শেখ যে বর্তমান যুগে ওই জাহিলিয়াত আবারও ফিরে আসতেছে যৌন কর্মীর নামে এটাকে বৈধ করে দেওয়া হচ্ছে বা লাইসেন্স দেওয়া হচ্ছে বা এটাকে প্রয়োজন মনে করা হচ্ছে বৈধটাকে বন্ধ করার জন্য অবৈধ পন্থাগুলিকে একেবারে আসমান জমিন করে দরজা করে খুলে দেওয়া হচ্ছে আচ্ছা এ ব্যাপারে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে এটা জাহিলিয়াতের যে চিত্র এটা বর্তমানে যদি কোথাও আবার ফিরে আসে তাহলে এটাকে আমরা কি বলবো নব্য জাহিলিয়াত নতুন করে সে জাহিলিয়াতের প্রাদুর্ভাব তাই না আর এই প্রাদুর্ভাব যদি আমাদের সমাজের ভিতরে মুসলিম বলে দাবি করবে সালাত আদায় করবে এবং সে নিজেকে মুসলিম বলে দাবি করবে এবং মনে করবে আমি মুসলিম কিন্তু জাহেলিয়াতের এই প্রথা যদি আবার চালু করে আমরা যদি নীরব দর্শকের ভূমিকা পালন করি গণসচেতনতা গড়ে না তুলি আমরা যদি এই ব্যাপারে জনগণকে সচেতন না করি যারা দায়িত্বশীল আছেন তাদেরকে যদি আমরা নসিহত না করি তাহলে আমরাও বিচারে কাঠগড়ায় ফেসে যাবো ওই জন্য আমাদের দায়িত্বশীল যারা রয়েছেন একটা বিশেষভাবে যে নব্য বর্তমান যে আমরা বাস করছি এটা এরকম পৌঁছেছে যে সেই পুরাতন এর কাছে কিছু কিছু ক্ষেত্রে জি অনেক ক্ষেত্রে হার মেনে যাচ্ছে যেরকম নারীদেরকে যেভাবে লাঞ্ছিত মানিত এবং বঞ্চিত করা হতো এবং যে নিষ্পেষণে নিষ্পেষিত করা হতো জীবন্ত প্রথিত করা হতো এখন তো এই মডার্ন যুগে বর্তমান সময়ে নারীদের উপর তার চেয়ে বেশি অন্যায় করা হচ্ছে তাদের যৌতুকের দাবি তাদেরকে হত্যা করা হচ্ছে এবং এই আলট্রাসোনোগ্রামের মাধ্যমে এসিড নিক্ষেপ করা হচ্ছে ইপটিজিং করা হচ্ছে এবং আলট্রাসোনোগ্রামের মাধ্যমে বিভিন্ন দেশে এমনকি আমাদের দেশেও যখন তারা উপলব্ধি করতে পারে চার সপ্তাহ পরে যে গর্ভে যে সন্তান রয়েছে সেটা নারী মেয়ে বাচ্চা তখন ওখানেই সেটাকে শেষ করে দেওয়া হচ্ছে এমনকি চীন থেকে ভারতে মিলিয়ন মিলিয়ন নারীদেরকে গর্বে সেখানে তাদেরকে বিদায় দেওয়া হয়েছে চীনের তো এরকম খবর আসছে যে নারীদেরকে হত্যার এমন পর্যায়ে তারা পৌঁছেছে যে ভবিষ্যতে তারা নারী খুঁজেও পাবে না এরকম অবস্থা তো নারীদের উপরে যে এখন বর্তমানে ওই সময় জাহিলি যুগে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যখন নারীদের প্রাণ রক্ষা করেছিলেন এবং তাদেরকে অধিকার দিয়েছিলেন সেই সময় নারীরা কোনো আন্দোলনে যায়নি যে আমাদের অধিকার দিতে হবে কোনো নারীবাদী কোনো এরকম সংগঠন ছিল না যে রাজপথে আন্দোলন করেছিল যে আমাদের অধিকার দিতে হবে আন্দোলন করার কথা তারা কখনো কল্পনাও কল্পনাও আনতে পারে কল্পনা আনতে পারেন সেই সময় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদেরকে এই অধিকারগুলো দিয়েছিলেন এবং তাদেরকে জীবন বাঁচিয়েছিলেন আমি মনে করি যে রহমতুল্লাহ আলমিন তার অবদান নারী জাতির উপর সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কিন্তু দুঃখজনক হলো সত্য আজ আমাদের মুসলিম নারীরা সংগঠন করে তারা অধিকার চায় মানে নারী অধিকারের নামে হ্যাঁ, মানে সম অধিকারের নামে তারা আবার সেই হ্যাঁ। পশ্চাৎগামী পদে ফিরে যেত কিন্তু দুঃখজনক হলে সত্য আমরা সেখানে দেখেছি যেখানে একশত মহিলাকে ধর্ষণ করা হয়েছে একটা ইউনিভার্সিটির মধ্যে কই তারা নারীবাদী সংগঠন কেউ কিন্তু ছত্রিশটা নারীবাদী সংগঠন আছে দেশের মধ্যে কই তারা তো প্রতিবাদ করেনি আমরা কিন্তু মাধ্যমে সারা বিশ্বে যেখানে যারা মুসলমান বাংলা ভাষী আছেন পশ্চিমবঙ্গের বাংলা ভাষী আছেন পৃথিবীর সকল বাংলাভাষীকে সম্বোধন করে বলতেছি যে কালচারটা এক বাতে আমাদের দেশে কথা আছে যে হাড়ির একটা বাতে টিপ দিলে সারা হাড়ির পাওয়া যায় কাজে বাংলাদেশ নিয়ে বলি ভারত নিয়ে বলি বা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে বাংলার ভাষাভাষীরা আছেন সকলের জন্য একটা দিক হচ্ছে যে আমাদেরকে এই এই তথাকথিত নারীবাদীরা হ্যাঁ ওই ইসলামের বিপক্ষে কিছু কাজ হলে তখন সেখানে উৎসাহিত হন কিন্তু যেখানে নারীদেরকে নির্যাতিত করা হচ্ছে অপমানিত করা হচ্ছে এবং নারীদেরকে বেলাল্লাপনার দিকে ধাবিত করা হচ্ছে সেক্ষেত্রে তারা কিন্তু নিশ্চিত এখনো আমাদের মা বোনেরা দেখেন ইট ভেঙে খাচ্ছে মাথায় বোঝা তুলছে মহিলারা কাজ করছে ইট ভেঙে খাচ্ছে রাস্তায় মাটি টানছে কেন তারা মাটি টানবে তার স্বামী কোথায় তার পিতা কোথায় তার বাবা কোথায় তার ভাই কোথায় তার দেশ কোথায় তার দেশ কোথায় তার সরকার কোথায় তাকে দায়িত্ব কি দেয়নি সমাজের লোকদের কি দায়িত্ব নেই তাদেরকে ভরণ পোষণ নারীবাদীরা নারীবাদী আন্দোলনের তার নারী অধিকার প্রতিষ্ঠার নামে তারা আন্দোলন করে অধিকার তো পাচ্ছেই না বরং তারা আরো বেশি অধিকার বঞ্চিত হচ্ছে এবং তাদেরকে তারা আসলে বের হয় নাই তাদেরকে সংগঠিত করে সহজ এবং সস্তা পণ্য হিসাবে যৌন পুরুষ তাদের যৌন চাহিদা মেটাবার জন্য সহজ পণ্য হিসেবে পাওয়ার জন্যই তাদেরকে এইভাবে আমরা এক্ষেত্রে আমাদের মা বোনদেরকে বলতে পারি যে পিস টিভির আলোচনা যেখান থেকে যারা দেখছেন শুনছেন তাদের সকলকে আমরা বলতে পারি যে এটি একটি এই ছদ্ম স্বার্থবেশীদের প্রতারণা সেই প্রতারণা থেকে থেকে প্রবঞ্চনা থেকে ধোঁকা থেকে আপনাকে আমাকে অবশ্যই সতর্ক সাবধান হতে হবে আমাদের হাতে সময় সংক্ষিপ্ত আমরা যে কথা বলতেছিলাম যে তার বিপরীতে ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে সংসারে নারীর সম অধিকার নিশ্চিত করেছে সম অধিকার নিশ্চিত করেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে নারীদেরকে ওয়ারিশ বানিয়েছে এই প্রসঙ্গে আপনি একটু আলোকপাত করেন সময় আমাদের একেবারে কম জি আল্লাহ রব্বুল্লা আলমিন নারীদের অধিকারের জন্য একটি সুরা নেশা তাদের নাম দিয়ে একটি সুরাই নাজিল করে দিলেন এবং যেখানে তাদের হকগুলিকে সুন্দর করে সুস্পষ্ট করে বর্ণনা করে দিলেন যে সে মা হলে কত পাবে বন হলে কত পাবে স্ত্রী হলে কত পাবে কোন ক্ষেত্রে কত পাবে এবং নারীদের যে অধিকার আমি বলবো যে তাদের অধিকারটা তিন ভাগে ভাগ করতে পারি আমরা কিছু ক্ষেত্র আছে যেখানে তাদের অধিকার বেশি দেওয়া হয়েছে কোথায় সম দেওয়া হয়েছে কোথায় কিছু কিঞ্চিত কম দেওয়া হয়েছে শুধু কমটাই চোখে পড়লো সমানতা বা অতি উপরের যে এটা কি আমাদের চোখে পড়ে না ইসলামী নারীদেরকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে এবং বৈবাহিক বন্ধের মধ্য দিয়ে নারীদেরকে সামাজিক মর্যাদা দিয়েছে আমাদের হাতে সময় কম আপনি ত্রিশ সেকেন্ড সংক্ষেপ জানাব শেখ ইউসুফ আব্দুল মজিদ যে মা হিসাবে নারীকে যে মর্যাদা ইসলাম দিয়েছে এটা কি ছোটখাটো বিষয় এটা অবশ্যই বিরাট ব্যাপার যে মা হিসাবে রসুল করিম সাল্লা সাল্লামের দরবারে এসে এক ব্যক্তি প্রশ্ন করেছে মান আহাকু বেহসনি সাহাবাতি যে আমার রসুল রসুল্লাহ যে আমার কাছে কে সবচেয়ে গুরুত্বপূর্ণ যাকে আমি সবচেয়ে বেশি আমার হৃদয় দিয়ে তাকে ভালোবাসবো এবং তাকে আমার সহযোগিতা দেব সে কে আমার সেই সবচেয়ে যোগ্য ব্যক্তি রসুল করিম সাল্লাহম সাদ করেন যে উম্মুকা তোমার মা আবার জিজ্ঞেসা সুম্মা মান উম্মুকা সুম্মা মান উম্মুকা যে তিনবার মায়ের মর্যাদার কথা রসুল করিম সাল্লাহারে পিতার কথা উল্লেখ করেছেন এরপর অন্যান্যদের কথা দর্শক আমরা যে আলোচনা শুনতেছিলাম সেখানে ছিল যে ইসলাম ও জাহিলিয়াতে নারীর মর্যাদার পার্থক্য ইসলাম যে নারীদেরকে মর্যাদা দিয়েছে এটা পূর্ব জাহিলি যুগেও দেয় নাই বর্তমান কোনো সভ্য সমাজ যেটা প্রচলিত সভ্য সমাজ কোথাও আমরা এরকম মর্যাদার কথা আমরা পাই নাই এবং ইসলাম যে বৈবাহিক পবিত্র বন্ধনের মাধ্যমে নারীকে ঘরে এনে সম অধিকার দিচ্ছে নারীকে সম্পত্তিতে ওয়ারিশ বাড়িয়ে দিচ্ছে নারীকে সামাজিক মর্যাদায় অক্ষুণ্ণ রাখছে নারীদেরকে আত্মীয়তার বন্ধনে একেবারে আপন ঘরের মতো করে দিচ্ছে এবং নারীকে তার একসময় স্টেজে এসে মা হওয়ার কারণে সর্বোচ্চ মর্যাদা পাচ্ছে এটা আর কোনো ধর্ম এভাবে দেয় নাই এবং দিতেও সক্ষম নয় সুতরাং আমরা নিশ্চিত করে বলতে পারি যে ইসলামই একমাত্র ধর্ম যে ধর্ম নারীকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে এই বিষয়গুলি আমাদের মা বোনদেরকে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু শয়তান সেখানে বিভ্রান্তি সৃষ্টি করবে আমি আমার সম্মানিত সুদি ও দর্শকবৃন্দ তাদেরকে সকলকে বলবো এবং অভিভাবকদেরকে বলবো আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে ইসলামের এই মৌলিক শিক্ষাটুকু উপলব্ধি করতে শিক্ষা দেন নচেত কেয়ামতের কঠিন আদালতে আপনারা কেউ পার পাবেন না কেউ মুক্ত হতে পারবেন না কেননা পরবর্তী সমাজ যদি ধ্বংস হয়ে যায় তাহলে এর জন্য দায়ভার আপনাদেরকেও নিতে হবে আপনারা ঘরে পিতা হিসাবে আপনি মা হিসাবে আপনার যে দায়িত্ব কর্তব্য সেটি সমানভাবে আদায় করুন এবং সবসময় সজাগ থাকবেন যে অপসংস্কৃতি যেন আপনার মৌলিকত্বকে বিনষ্ট করে না দেয় সেই উদাত্ত আহ্বান রেখে এবং বিবাহ সংক্রান্ত দীর্ঘ কয়েকটি পর্বে আপনারা আমাদের সাথে থেকে যে সাহস ও সহযোগিতা জুগিয়েছেন এবং পিস টিভিকে আনন্দিত উৎসাহিত করেছেন সেজন্য আপনাদের সকলে মোবারকবাদ জানিয়ে সকলের খয়ের আফিয়ত কামনা করে আমরা এ পর্বের সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে আমাকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং কল্যাণ কাজে কল্যাণকর কাজে প্রতিযোগিতায় প্রবৃত্ত হওয়ার তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত Oh কাজ করি দিনে আর রাতে সকাল আর সন্ধ্যায় জেনে আর না জেনে কিন্তু কিছু